হজরত আবু উসমান রাজি আল্লাহ তালানহু বর্ণনা করেন যে আমি একবার সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহের সাথে একটি গাছের নিচে দাঁড়িয়েছিলাম সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহু গাছের শুকনো একটি ডালকে ধরে সেটিকে নাড়াতে লাগলেন এমনকি সেই ডালের সবগুলো পাতা ঝরে পড়ল তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে আবু উসমান তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো না যে আমি এই কাজটি কেন করছি তখন আমি জিজ্ঞেস করলাম আপনি এটা কেন করলেন তিনি জবাব দিলেন আমি একদিন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে একটি গাছের নিচে অবস্থান করছিলাম রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম গাছের শুকনো একটি ডালকে ধরে এভাবে নাড়াতে থাকলেন আমি অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আস্তে আস্তে সেই ডালের সবগুলো পাতা ঝরে পড়ল রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন হে সালমান তুমি আমাকে জিজ্ঞেস করো আমি এই কাজটি কেন করছি আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ এমনটা কেন করলেন তখন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাকে জবাব দিলেন কোনো মুসলিম ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে তাহলে তার শরীর থেকে তার গুনাহগুলো এমনিভাবে ঝরে পড়ে যেমনিভাবে এই শুকনো পাতাগুলো ঝরে পড়ল এমনকি তার শরীরে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না তারপর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন নাহারি দিনের দুই প্রান্তে ও রাত্রভাগে নামাজ আদায় করো নিশ্চয়ই ভালো কাজ গুনাহকে দূরীভূত করে দেয় আর উপদেশ গ্রহণকারীদের জন্য এর মাঝে উপদেশ রয়েছে